করছ একটা গল্প শুনবে গল্প একটি ছোট্ট ছেলের গল্প ছেলেটির মনে কত প্রশ্ন শুনবে শোনো নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমারকে নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা কে মা বলল ধৈর্য ধরো যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমারকে সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো মানাই মনে ধরে না সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো মানাই মনে ধরে না আমকে এসে ভাবতে থাকে মিষ্টি ঢেলে দিয়ে থেকে কার নামে বাসন্তী কোকিল কুহু ডাকে ঝুমরাতে দূর আকাশের দিকে তাকে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমারকে দিঘির পারে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে হো দিঘির পারে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন আছে এমন সময় মামা এসে বলল ভাগ্নে ভাবছো কি যে প্রশ্ন করো জবাব পাবে আশ্বাস রাখে ঝুমরাতে রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা কে মামার কাছে ভাগ্নে সবই বললো মামাও তার জবাব তুলে ধরলো মামার কাছে ভাগ্নে সবই বলল মামাও তার জবাব তুলে ধরলো সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ তালা মান তিনি দুজন মিলে প্রভু প্রেমের প্রীতি আকে দুজন মিলে প্রভু প্রেমের প্রীতিয়াকে